নামের বড়াই করো নাকো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে নাকো সবার পরিচয় ছোট ছোট কণ্ঠ মিলে গান ধরেছি আজ তিক্ত হলেও সত্য কথা বলবো সকালে সাজ ছোট ছোট কণ্ঠ মিলে গান ধরেছি আজ তিক্ত হলেও সত্য কথা বলবো সকাল সাজ ছোট ছোট কণ্ঠ মিলে গান ধরেছি আজ তিক্ত হলেও সত্য কথা বলবো সকাল সাজ আমরা সবাই নবীন হলেও খুলনারী শিশু আমরা সবাই নবীন হলেও খুলনারী শিশু আমরা সবাই নবীন হলেও খুলনারী শিশু ছোট মাথার ভাবনা থেকে শুনবে কি কিছু আজ ছোট ছোট কণ্ঠ মিলে গান ধরেছি আজ তিক্ত হলেও সত্য কথা বলবো সকাল সাজ ছোট ছোট কণ্ঠ মিলে গান ধরেছি আজ তিক্ত হলেও সত্য কথা বলবো সকাল সাজ ঢাকা যেমন নামটি হলেও নয় কো ঢাকা থাকে এই শহরকে খুলনা বলেও সবাই খুলে রাখে ঢাকা যেমন নামটি হলেও নয় কো ঢাকা ঢাকা যেমন নামটি হলেও নয়কো ঢাকা থাকে এই শহরকে খুলনা বলেও সবাই খুলে রাখে দৌলত নাই তবুও কেন পুর কয় দৌলত নাই তবুও কেন পুর কয় দৌলত নাই তবুও কেন পুর কয় সোনা দানা নাই তো কেন সোনা ডাঙা কয় নাম দিয়ে কি হয় ছোট ছোট কণ্ঠ মিলে গান ধরেছি আজ তিক্ত হলেও সত্য কথা বলবো সকাল সাজ ছোট ছোট কণ্ঠ মিলে গান ধরেছি আজ তিক্ত হলেও সত্য কথা বলবো সকাল সাজ তার কুকুর কুকুর নয় নয় কো তার বেড়া শিশু পার্কে শিশু নয় জোয়ান বুড়োর মেলা তার কুকুর কুকুর নয় নয় কো তার বেড়া শিশু পার্কে শিশু নয় থাকে শিশু নাই জুয়ান বুড়োর মেলা এতিমখানায় খোঁজ করিলে এতিমি তুমি পাবে এতিমখানায় খোঁজ করিলে এতিমি তুমি পাবে এতিমখানায় খোঁজ করিলে এতিমি তুমি পাবে এতিমখানার মোড়ে গেলে এতিমি নাই পাবে নাম দিয়ে কি হবে ছোট ছোট কণ্ঠ মিলে গান ধরেছি আজ তিক্ত হলেও সত্য কথা বলবো সকাল সাজ ছোট ছোট কণ্ঠ মিলে গান ধরেছি আজ তিক্ত হলেও সত্য কথা বলবো সকাল সাজ রয়েল বেঙ্গল না থাকিলেও রয়েলের মন নাম শান্তি সে তাই না পেলেও নামটি শান্তি ধাম রয়েল বেঙ্গল না থাকিলেও রয়েলের মন নাম শান্তি সে তাই না পল্লী মোগল স্কুল হলেও নয়কো গায়ের তুল্য পল্লী মোগল স্কুল হলেও নয়কো গায়ের তুল্য পল্লী মোগল স্কুল হলেও নয়কো গায়ের তুল্য শান্ত বাতাস বইছে সে নয় গোবর চাকার তুল্য এই কি নামের মূল্য ছোট ছোট কণ্ঠ মিলে গান ধরেছি আজ তিক্ত হলেও সত্য কথা বলবো সকাল সাজ ছোট ছোট কণ্ঠ মিলে গান ধরেছি আজ তিক্ত হলেও সত্য কথা বলবো সকাল সাজ আমরা সবাই নবীন হলেও খুলনারি শিশু আমরা সবাই নবীন হলেও খুলনারি শিশু ছোট মাতার ভাবনা থেকে শুনবে কি কিছু শুনবে কি কেউ আজ ছোট ছোট কণ্ঠ মিলে গান ধরেছি আজ তিক্ত হলেও সত্য কথা বলবো সকাল সাজ ছোট ছোট কণ্ঠ মিলে গান ধরেছি আজ তিক্ত হলেও সত্য কথা বলবো সকাল সাজ এসো না তাই সবাই মিলে সত্য কথা বলি নামটি যেমন কাজটি তেমন সবাই মিলে করি এসো না তাই সবাই মিলে সত্য কথা বলি নামটি যেমন কাজটি তেমন সবাই মিলে করি আমার নবীর নামের সাথে থাকতো কাজের মিল আমার নবীর নামের সাথে থাকতো কাজের মিল বন্ধু বইয়ের তাই তো সবাই ডাকতো আলামী নামের মিল ছোট ছোট কণ্ঠ মিলে গান ধরেছি আজ তিক্ত হলেও সত্য কথা বলবো সকাল সাজ ছোট ছোট কণ্ঠ মিলে গান ধরেছি আজ তিক্ত হলেও সত্য কথা বলবো সকাল সাজ তিক্ত হলেও সত্য কথা বলবো সকাল সাজ তিক্ত হলেও সত্য কথা বলবো সকাল সাজ তিক্ত হলেও সত্য কথা বলবো সকাল সাজ তিক্ত シャー